नाम संकीर्तनम यस्सो सर्वपापनाशनम प्रणाम दुक्ष शमनम तंग नमा हरिम परम नाम संकीर्तनम यस्सो सर्वपापनाशनम प्रणाम दुक्ष शमनम তং নমামি হরিম পরম শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন অনর্থগ্রস্ত অবস্থায় কখনোই হরিভজন হয় না শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন অনর্থ থাকাকালীন অবস্থায় হরিভজন হয় না অনর্থ থাকাকালীন অবস্থায় আমার হরিভজন হচ্ছে এটা একটা অলিক কল্পনা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডনাথ অনন্ত রসের একমাত্র সোর্স উৎস যাকে উপনিষদে বলা হয়েছে রস বৈষ যিনি অন্যয় ভাবে আপনাদেরকে রসে ডুবিয়ে রেখেছেন যদি আনন্দ না থাকতো রস না থাকতো আপনাদের মধ্যে কেউই জীবন ধারণের ইচ্ছা প্রকাশ করতেন না জড়রসের অভাব হলে অনেক সময় অনেকে আত্মহত্যা করে বসে জড়রসের অভাব হয়েছে তাদের তারা বুঝল না জড়রসটা আদৌ রস নয় ওটা রসের মতো একটা কিছু অপ্রাকৃত জগতের গোলক বৃন্দাবনে যে চিন্ময় রস বিরাজমান আছে তার পারভার্টেড রিফ্লেকশন বিকৃত প্রতিফলনে জগতে পড়ে এখানে স্ত্রী পুরুষের ভালোবাসা বিভিন্ন জন্তু জানোয়ারের ভালোবাসা এগুলো একটা আপনার সামনে সত্যি বলে তুলে ধরেছে বাস্তবিক পক্ষে এগুলো আদৌ ভালোবাসা নয় বাস্তবিক পক্ষে এগুলো আদৌ ভালোবাসা নয় কিন্তু এসব কথা আপনাদের এখন বর্তমানে বোঝানো খুবই মুশকিল আমি তো জানি যে বিষয়গুলো লোকে কোনোদিন দেখেনি অনুভব করেনি যে বিষয়ের সঙ্গে তাদের কোনোদিন পরিচয় হয়নি সে বিষয় সম্বন্ধে কোনো কিছু তাদেরকে বলতে গেলে তারা সে সম্বন্ধে কোনো ধারণা করতে পারে না অনেকে বলেন আপনি যদি বোঝাতে পারেন তাহলে আমরা নিশ্চয়ই বুঝব আমি বললাম তাই নাকি আমি যদি বোঝাতে পারি আপনি বুঝবেন ঠিক আছে আমি আপনাকে অ্যাপ্লাইড ফিজিক্সের কথা বলবো বুঝতে পারবেন কিছু ফিজিক্সের কথা বলবো তো বুঝতে পারছি না কেন আপনি তো বললেন বোঝাতে পারলে বুঝবো পাগলের কথা কোনো কিছু বুঝতে গেলে কোনো কিছু সেই বস্তুর সম্বন্ধে কিছু কাণ্ডজ্ঞান দরকার যে বস্তুটা সম্বন্ধে কোনোদিনই আমি কিছু শুনিনি জানি না যেখানে আমার বুদ্ধি কোনো কাজ করবে না সেটা জড়বস্তু হলেও সে সম্বন্ধে আমি কিছুই বুঝব না এটি সত্যি কথা তার্কিক ব্যক্তির কোনোদিনই কোনো মঙ্গল হয় না সেই জন্য গীতাতে বলেছেন সংশয় আত্মা বিনস্পতি সংশয় মানে ডাউটস ডাউটস মানে তর্ক তর্ক থেকে আসে সন্দেহ থেকে সেই জন্যই অপ্রাকৃত জগতের এই সব চিন্ময় কথা জড় কথাকে ছুটি না নিলে এই চিন্ময় জগতের কথায় আনন্দ লাভ হয় না অধিকার হয় না logical interpretation cannot stand in the way of their absolute truth অপ্রাকৃতি অ্যাবসিলিউটের কথা আমি বলতে বসেছি আমি জড়জগতের কোনো সামান্য কথা বলতে বসিনি জড়জগতের ক্ষুদ্র খণ্ড খণ্ড কোনো বস্তুর আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে বসেছি তা নয় আমি অখণ্ড বস্তুর কথা বলতে বসেছি অ্যাবসিলিউটের কথা বলতে বসেছি অ্যাবসিলিউটের কথা যিনি আলোচনা করবেন তাকেও সেই অ্যাবসিলিউট ভূমিকায় যেতে হয় যেখানে আপনার নাগাল যাচ্ছে না সেখানকার বস্তু সম্বন্ধে টানাটানি করে তো লাভ হবে না আপনি পারেন অ্যাবসিলিউটের কথা বলতে গেলে আপনাকেও অ্যাবসিলিউটের অ্যাবসিলিউট প্ল্যাটফর্মে উন্নীত হতে হবে আর অ্যাবসলিউটের কথা যারা পরিপূর্ণরূপে বুঝতে চান হৃদয়ঙ্গম করতে চান হৃদয়টাকে পরিপূর্ণরূপে শীতল করতে চান তাদেরকেও আজ না হলেও কালকে আজকে শুনে যান কিন্তু আজ না হলেও কালকে আপনাদের অ্যাবসলিউট প্ল্যাটফর্মে উন্নীত হতে হবে যার জন্য রূপ গোস্বাইপাদ অনেক কথা বলেছেন সনাতন গোস্বাইপাদ অনেক কথা বলেছেন কাউর কানে এসব কথা ঢুকলো না হরিভজন সংক্রান্ত রূপ রূপগোস্বামীপাদ বলেছেন অনেক কথা গোস্বামীগণ শাস্ত্রের অনেক কথা আছে কিন্তু কোনো ব্যক্তির কানে প্রবিষ্ট হল না জড়জগতের বিষয়গুলো এতটাই আমাদেরকে গ্রাস করে রেখেছে প্রত্যেকটা রন্ধে রন্ধে মর্যায় মর্যায় আমাদের এই জড় বিষয়গুলো বসে রয়েছে এগুলোকে তাড়িয়ে দেওয়া চারটিখানি কথা নয় কালকেও উত্থাপন করেছিলাম এই বিষয়গুলোকে আমি অনায়াসে তাড়িয়ে দেবো এটা গল্প কথা নয় কোটি জন্ম চেষ্টা করলেও এই বিষয় সহজে যেতে চায় না এ সম্বন্ধে ভাগবত আপনারা শুনবেন যে ভগবান যখন হংসরূপে আবির্ভাব হয়েছিলেন তার প্রাক কথা পূর্বের ঠিক কথা ব্রহ্মা পিতামহ বিশ্ব পিতামহ ব্রহ্মা যাকে আমরা মহাজনের একজন বলি যিনি ভগবানের কাছ থেকে কৃপা লাভ করেছেন সৃষ্টির ক্ষমতা লাভ করেছেন মহাজনত্ব লাভ করেছেন আমাদের পূজ্য হয়েছেন পরম পূজ্য হয়েছে ব্রহ্মা যিনি নানারকম সৃষ্টি বিষয়ক কর্মে ব্যস্ত থাকেন তাকে চিন্তা করতে হয় অনেক বিষয়ে সেই জন্য ব্রহ্মা ভগবানকে বলেছিলেন প্রভু আপনা আমাকে এমন একটা সেবা দিলেন যেটা সবসময় আমার এই বুদ্ধি সবসময় এইসব বিষয়ে লেগে থাকবে আমি এখন কি করব আমার বুদ্ধি তো খারাপ হয়ে যাবে ভগবান তখন আশীর্বাদ করেছিলেন আমরা আলোচনা করব সেটা চতুশ্লোকী সম্বন্ধে আলোচনা করতে গিয়ে ভগবান তাকে কৃপা করার পর আশীর্বাদ করেছিলেন যে সৃষ্টি বিষয়ক যে কর্মটা আমার সেবা কাজেই তোমাকে এই সব বিষয়তে মোহিত করতে পারবে না আমার আমার আশীর্বাদ রইল এ ধরনের কৃপা করেছিলেন সেই ব্রহ্মাজিকে তার চতুর্ষণ আদি যার পুত্র প্রথম পুত্র সৃষ্টির চতুস্বনাদিতা ব্রহ্মার কাছে ব্রহ্মাজির কাছে একটা প্রশ্ন করলেন বললেন পিতাশ্রী চিত্তে তো বিষয় এবং বিষয়তে চিত্ত কি করে অনুপ্রবিষ্ট হয়ে একাকার হয়ে যায় যে লোকে আলাদাভাবে আর ভাবতে পারে না আলাদা করতে পারে না চিত্তের মধ্যেতে বিষয় ঢুকে যায় আর বিষয়ের মধ্যে চিত্ত ঢুকে যায় ঘুরে এমন একাকার হয়ে যায় সেটাকে আলাদা করা যায় না যেমন আপনারা শুনেছেন দুধ এবং জল মিশিয়ে দিলে আপনার ক্ষমতাও নেই সেটাকে আলাদা করেন একমাত্র ক্ষমতা আছে হংসে পরহংস যে আছে রাজহংস সেটাকে আলাদা করে নিতে পারে তার একটা স্পেশাল ক্ষমতা রেখেছেন এই সব এক্সাম্পলগুলো উদাহরণগুলো আমাদের মতো মূর্খের কাছে ভগবান তুলে ধরে বলছে দেখ জড়জগতে যদি এরকম ধরনের বিষয় হয় তাহলে অপ্রাকৃত জগতে তোরা বিশ্বাস করছিস না কেন জড়জগৎকে জড়জগতের ক্ষেত্রে যখন এরকম একটা ব্যাপার আশ্চর্য ব্যাপার সম্ভব হতে পারে যে জল থেকে দুধটাকে পুরো আলাদা করে নিয়ে নিতে পারে তাহলে তোরা কেন পারবি না জড় সংসারের এই মধ্যে থেকে অপ্রাকৃত চিন্ময় বিষয়গুলো সেগুলো তোরা আলাদা করে কেন নিতে পারবি না কি কারণে চিত বিষয়গুলোকে জড়বদ্ধ অবস্থায় অনুভব করা সম্ভব হয় না লেকিন ভগবান কিন্তু ভগবান এমন এমন ঘটনা এমন এমন উদাহরণে জড়জগতে রেখে দিয়েছেন যার দ্বারা লোককে প্রতি পদে পদে শিক্ষা পেতে হয় কিন্তু পারেন না সেই শিক্ষাগুলো সাধুগুরু বৈষ্ণব যখন দেখিয়ে দেন তখন পারেন তার আগে পারেন না সবাই পদ্মফুল দেখেছেন ইউ ইউর অ্যাটেনশন প্লিজ আপনারা পদ্মফুল অনেকেই দেখেছেন বলে আমরা তো দেখেছি কিন্তু পদ্মফুলের যে প্রপার্টিটা এটা তো খেয়াল করেনি পদ্মফুল জলের মধ্যে থাকেন তার উপরে যদি আরও জল দেন জল টেকে না গড়িয়ে পড়ে যায় সাধুরা যখন আপনাদের বোঝালেন যে দেখুন পদ্মফুলের মতো হওয়ার চেষ্টা করুন বিষয়ের মধ্যে থাকুন অথচ বিষয় আপনাকে স্পর্শ করবে না ওর একটা পিগমেন্ট বেরোয় ভেতর থেকে অয়েলি যার জন্য জল গায়ে দিলে গড়ি যাবে লাগবে না এখন উদাহরণ তো ভগবান রাখলেন কিন্তু কার ক্ষমতা আছে সেই অবস্থায় উন্নীত হয় কেউ তো পারছেন না যার জন্য আমাদের বিশেষভাবে সাধুসঙ্গ করাতে থাকে এটা একটা জোকিং নয় আর যাই একটু সময় আছে কি বলে দেখি না শুনেছি খুব অনেক কথা বলছেন কি একটু বলে একটু সময় আছে আমার আধ ঘন্টা গিয়ে দেখি এরা মূর্খের জগতে বাস করেন তারা হরিকথা শোনার জন্য আসেননি যারা বাস্তবিক অপ্রাকৃতিক জগতের ব্যাপারে ইনফরমেশন চান ডাইরেক্ট ইনফরমেশন যেসব ব্যক্তিরা বাজারের হরিকথা বলছেন হারমোনিয়াম অর্কেস্ট্রার বাজিয়ে আপনাদের মনোরঞ্জনের চেষ্টা করছেন সেটাকে স্বাস্থ্য বলছে বেশাবৃত্তি বেশা যেমন সুন্দর কাপড় পরে সুন্দর সিঙ্গার করে আপনাকে আকর্ষণ করেন তারা সেরকমভাবে আপনাদেরকে মনোরঞ্জন করছেন ওটার মধ্যে বিশেষ কিছু নাই কিন্তু আমি বললে কি হয় সমগ্র জগৎ সেই দিকেই যাবে যাদের কপাল খুব ভালো আছে তারাই অপ্রাকৃতিক জগতের অকৈত্যব সত্য কথা শুনে সেটাকে ঔষধ হিসাবে গ্রহণ করে নিজের জীবনকে পরিবর্তন করে কৃতকৃতার্থ হতে পারবে বাদবাকি জগতের লোকের সম্বন্ধে আমি আর কি বলতে পারি কিছু করার থাকে না আমি অনেক কথা বলতে গেলে ভাগবতের মূল পাঠ বন্ধ হয়ে যাবে সেই জন্য শ্রীমদ ভাগজী মহাপুরাণের যে কালকে দ্বিতীয় শ্লোকের আলোচনা করে করা হয়েছিল তার কিছু আলোচনা হয়ে গিয়েছিল তার যেটুকু বাকি রয়েছে যেটুকু বললে ভুল হয় অনেক আলোচনা শেষ হয় না সংক্ষেপত আলোচনা করতে হচ্ছে সেই জন্য এই কথা বললাম আমি যেখানে কালকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু হবে আজকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল ধর্ম প্রজ্জিত কৈত্যব আত্ম পরম নির্মৎসরাণম সত্যম বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্য উন্মূলনম মহামুনি কৃতে কিংবা পরিশ্বর সদ্য অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রুবিস্তৎক্ষণাদ ধর্ম প্রজ্জিত কৈত্যবত্র পরম নির্মসরাণ সত্যাম বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্য উন্মোলনম এই দুটো শ্লোকের দুটো স্ট্যান্ড দুটো লাইনের ব্যাখ্যা কালকে মোটামুটি হয়েছিল এখন শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে এখানে এই মহামুনি কাকে বলা হলো এখানে প্রথম আমাদের প্রশ্ন আসবে শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে কৃতে এই মহামুনি কাকে বলা হচ্ছে সেখানে সিধ স্বামীপাদ যিনি শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের আদি টিকাকার তিনি মন্তব্য করেছেন এই মহামুনি শ্রী নারায়ণ ইনি পূর্বে পুরাণে আছে সংক্ষেপভাবে তিনি ভাগবত রচনা করেছিলেন নারায়ণ এবং নারদ সংবাদ নারায়ণ মুনির উপদেশে উল্লেখ আছে এইসব কথা পাওয়া যায় আবার অনেকে অন্য অন্য মন্তব্য করেন এইভাবে শ্রীমৎ ভাগবতে মহামণি কৃতে কৃতে মানে যিনি এটা আমাদের সামনে উত্থাপন করেছেন রিপ্রেজেন্ট করেছেন মহামণি কৃতে মহামুনি সাক্ষাৎ ভগবান যাকে খুনি সিদ্ধ পদ ব্যাখ্যা করলেন বাস্তবিক পক্ষে মহামুনি কৃতে এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে মনে হলো এটা রচিত হয়েছে পূর্বে নাকি ছিল না বদ্ধজীবের স্বাভাবিক জড় কনসেপশন থাকবেই মহামুনি কৃতে বলবার সঙ্গে মানে একটা স্টার্টিং পয়েন্ট অর্থাৎ এখান রচনা হয়েছে এখান থেকে বোধহয় হয়েছে এটা ধারণা হতে পারে সেই জন্য মহামুনি কৃতে এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সাবধান করার দরকার পড়েছে মহামুনি কৃতে এই শব্দটার মানে আপনারা এই কথা বুঝবেন না এটা পূর্বে ছিল না শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ চিৎ সূর্য নিত্য জগতে চিরকাল বিরাজমান রয়েছেন অনন্তকাল খালি সময় সুযোগ বুঝে যখন দরকার পড়ে তখন ইনি উদয় হন সেটা ব্যাসদেবজিকে কেন্দ্র করে উদয় হন ব্যাসদেবজি ব্যাসদেবজি হৃদয়েতে আসে ব্যাসদেবজি সেটা লিখিতে পারেন আপনারা বুঝবেন যে নারায়ণ এই মহামুনি নারদজিকে বলেছিলেন নারদ এই শ্রীমদ ভাগবতী মহাপুরাণ সংক্ষেপ রূপে ব্যাসদেবজি মহারাজকে বলেছিলেন এসব কথার প্রসঙ্গ আসবে দেখবেন তাহলে ভাগবতী মহাপুরাণ রচিত হয়েছে কথা বলা হয় কিন্তু রচিত হয়েছে মানে এই নয় এটা পূর্বে ছিল না নিত্য জগতে ছিল যেমন বেদকে অপৌরুষেও বলা হয় বেদকেও রচনা করেনি স্বয়ং উদ্ভাসিত হয়েছে বিভিন্ন ঋষিমণিকে কেন্দ্র করে সেই সব বেদের ঋচাগুলো সেগুলো দৃষ্টিগোচর হয়েছে এই জন্য অমুক শুক্ল বেদের শুক্ল শুক্ল বেদের এই যে এর দ্রষ্টা হলো যাজ্ঞবলকমুনি দ্রষ্টা স্রষ্টা নয় প্রত্যেকটা ক্ষেত্রেই বেদের প্রত্যেকটা মন্ত্রের প্রত্যেক জায়গায় লেখা রয়েছে অমুক মুনি এই বেদের এই মন্ত্রের দ্রষ্টা অর্থাৎ মন্ত্রগুলো একটা স্বরূপ নিয়ে তাদের সামনে ভেসে উঠত তারা দেখে দেখে লিখতেন ঠিক যেভাবে বাল্মীকি মুনি শ্রীরামচন্দ্র আবির্ভাবের বহু বহু হাজার হাজার বছর পর পূর্বে রামায়ণ রচনা করে ফেলেছিলেন রামায়ণ নিজের স্বরূপ ধারণ করে রামায়ণে রামের লীলা প্রত্যেকটা স্বরূপ ধারণ করে বাল্মীকির সামনে ভেসে উঠেছিল তার ভজন বলে তিনি সেগুলো লিখেছিলেন রচনা করেছিলেন আমরা বলি বাট অ্যাকচুয়ালি নট দ্যাট বাস্তবিক বিচার করলে এগুলো উঠেছেন ভেসে উঠেছেন তার কাছে এমনকি পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে আমাদের যিনি রামায়ণ রচনা করলেন তুলসীদাসজি মহারাজ চিত্রকূট পর্বতে বসে সেখানেও এই রামায়ণ তার ভজন বলেতে ভেসে উঠেছিল এবং রামনবমী তিথি উপলক্ষে যখন তিনি চোখে জল নিয়ে খালি চন্দন ঘষছেন আর মালা নিয়ে বসে রয়েছেন আর মনে মনে ভাবছেন আমার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেল আমার ভজন কিচ্ছু হলো না আজ শ্রী ভগবানের দর্শন পেলাম না যদি আমার ভজন ঠিক হতো তাহলে তো শ্রী রামজি স্বয়ং আসতেন আমার এই চন্দন ঘষার কি অর্থ আছে আমার আজকে যে মালা নিয়ে আমি অপেক্ষা করছি শ্রীরামজি যদি আজকে আবির্ভাব আমার সামনুখে আসতেন তা আমি এগুলো পড়াতে পারতাম তাকে কিন্তু তিনি চন্দন ঘোষছেন আর জানেন না তিনি চন্দন ঘোষছেন আর জানেন না যে রামজি সামনেই দাঁড়িয়ে রয়েছে এসে পড়েছেন তিনি খেয়াল করেন চন্দন ঘোষছেন আর কাঁদছেন কিন্তু সামনেই শ্রীরামজি আবির্ভাব হয়েছেন আবির্ভাব হয়ে তার মালা নেওয়ার জন্য চন্দন নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন ভগবান আমাদের হৃদয়ের উৎকণ্ঠাটাকে পরীক্ষা করবার জন্য ভজনীতে আমাদের দর্শন দেন না দর্শন দেন না কেন দেখেন এর উৎকণ্ঠা কত আছে কত উৎকণ্ঠা কতটা আমার উৎকণ্ঠায় ভগবানকে সম্মুখে আনতে পারে উৎকণ্ঠা না থাকলে পরে ভগবানকে সম্মুখে পাওয়া যায় না উৎকণ্ঠাই ভগবানকে প্রাপ্তি করিয়ে দেওয়ার একটা রাস্তা একটা রাস্তা না the vital way vital point ভগবানকে প্রাপ্তি করার জন্য উৎকণ্ঠায় সেটা শ্রী চৈতন্য মহাপ আমাকে যেহেতু শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শ্রী চৈতন্য মহাপ্রু শিক্ষার আলোকে আমি আলোচনা করতে বসেছি বাজারের কোনো আলোচনা বসতে বসিনি যেটা আমার ডাইরেক্ট রিয়েলাইজেশনের মধ্যে আসেনি সেই সব কথাগুলো আপনাদের সামনে বলবো না বললে আমাকে পানিশমেন্ট পেতে হবে বাজারের যেসব কথা হয় তাদের রিয়ালাইজেশানে সেই কথাগুলো আসে নাই অথচ তারা ড্রাই ফিলসফিগুলো কেবল আপনাদের হাততালি নেওয়ার জন্য বলতে পারেন যে কথাগুলো আমার অনুভবের বিষয় হয় নাই সে কথাগুলো বলার কোনো অধিকার আমার নাই আমাকে অধিকার দেন নাই ভগবান শ্রী চৈতন্য চরিত্র আমি তো আদি সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দর্শন অপূর্বভাবে বিন্যস্ত রয়েছে শ্রী চৈতন্য চরিতামিত কোনো গ্রন্থ নয় যেমন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে আপনারা শুনেছেন সিদ্ধান্ত আমি আলোচনা করেছিলাম সাক্ষাৎ কৃষ্ণ এবাহি শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণ এবাহি আর শ্রী চৈতন্য চরিতামিত সম্বন্ধে আমি বলতে বাধ্য হচ্ছি শাস্ত্রের প্রণাম প্রমাণে যে চৈতন্য চরিত আমি তো সাক্ষাৎ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য এবহি চৈতন্য চরিত আমি তো সাক্ষাৎ কৃষ্ণ চৈতন্য স্বয়ং তার শরীর চৈতন্য তো গ্রন্থটাকে পুজো করা আর চৈতন্য মহাপ্রভুকে পুজো করা এক কথা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণজিকে পূজা করা আর কৃষ্ণকে পুজো করা এক কথা এগুলো বোকা লোকে বোঝেন না শিল ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন আপনারা কান খুলে শুনে রাখুন গৌর মন্ত্রে কৃষ্ণ পূজা কৃষ্ণ মন্ত্রে গৌর পূজা একই কথা কোনো কোনো দোষ নেই এর মধ্যে গৌর মন্ত্র বলে যদি কৃষ্ণকে পূজা করা হয় কৃষ্ণ মন্ত্র বলে যদি গৌরচরণে তুলসী গঙ্গা জল দেওয়া হয় তাতে দোষ তো নেই বরং আরও আপনার বাহবা পাবেন আরও বেশি আশীর্বাদ পাবেন কি জন্য অন হোয়াট পয়েন্ট কি বিষয়ের উপরে বেশি বাহবা পাবেন বলে আপনার যে উপলব্ধি হয়েছে গৌ যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ এই উপলব্ধিটি হওয়ার জন্য একটা স্পেশাল আপনি একটা অ্যাওয়ার্ড পাবেন যেটা গুণরাজ খান যখন যখন গ্রন্থ লিখেছিলেন শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য মহাপ্রকৃত আশীর্বাদ করে বলেছিলেন যে তুমি যে ওই গ্রন্থেতে লিখেছ নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ খালি এই শব্দটার জন্য কৃষ্ণ তোমার কাছে বিক্রি হয়ে গেছে Krishna is already sold to you Krishna তোমার কাছে বিক্রি হয়ে গেছে একটা শব্দে যে তুমি যে যে প্রেমের সঙ্গে বলেছ নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ এই শব্দতে কৃষ্ণ তোমার কাছে বিক্রি হয়ে গেছে আপনারা মনে করেছেন কৃষ্ণ ভজন করতে গেলে বহুত ফুল বহুত অনেক কিছু আয়োজন করতে হয় অনেক কিছু করতে হয় করে অনেক খরচাপাতি করে নাকি কৃষ্ণ পুজো করতে হয় কিন্তু আমাদের শাস্ত্র তা বলেন নাই প্রহ্লাদ মহারাজ তা বলেন প্রহ্লাদ মহারাজ বলেছেন যে কৃষ্ণ সবার ভেতরে বসে রয়েছে পুজো করতে কিছু লাগবে না ভেতরে অনর্গল পুজো হয়ে যায় অন্য দেবদেবতার পুজো করতে গেলে আপনার কালী পুজো করতে গেলে আপনাকে জবা ফুল জোগাড় করতেই হবে শনি দেবতার পূজা করতে গেলে আপনাকে অপরাজিত ফুল জোগাড় করতেই হবে দুর্গা পূজা করতে গেলে বাসন্তী পূজা করতে গেলে বাসন্তী দেবীর সেই হলদে রঙের অনেক ফুল আছে তাহলে আমরা দেখলাম এক এক দেবতার এক এক ফুল এক এক আয়োজন সব কিছু আছে but Krishna is always satisfied with you provided you are dedicated unto the lotus feet of Shrikrishna Krishna সর্বই সন্তুষ্ট কেন সমগ্র জগৎ তো তার কার উপর তিনি অসন্তুষ্ট হবেন ইনি মুসলমান কৃষ্ণ কৃপা করবেন না হয় না তো আমরা তো প্রমাণ দেখেছি যে জগন্নাথ পুরীতে সেখানে অনেক ঘটনা সেসব কথায় গেলে অনেক আলোচনা চলে আসবে সেখানে দাঁড়িয়ে কাঁদছেন মুসলিম একজন একজন রাজার ছেলে জগন্নাথকে হাওয়াকে কাঁদছেন বলছে ওরা আমাকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না তুমি কেন জগন্নাথ নাম নিয়েছো বলো আগে জগন্নাথ মানে জগতের নাথ তাহলে আমি কি জগতের বাইরে আমি দর্শন পাবো না তোমার এরকম কাঁদতে কাঁদতে দেখালো জগন্নাথ বাইরে চলে এলেন পতিত পাবন রূপে দর্শন দিতে জগন্নাথকে আটকানো গেল না এইসব কথা জগন্নাথের যখন আলোচনা হবে তখন আমি বিস্তৃতভাবে আলোচনা করব কোন রাজার ছেলে ছিলেন তিনি এতে ইতিহাসে একদম ট্রেডমার্ক করা আছে এসব কথা এসব কথায় আপনাদের যদি বিশ্বাস হয় না হলে আমার কিছু করার নেই যদি বিশ্বাস হয় তাহলে মনে রাখবেন এই জন্মেই আপনারা বেরিয়ে যেতে পারবেন উৎকণ্ঠা ব্যাপারটা অনেক বড় কথা যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অন্য অন্য দেবতার আলোচনা করতে গেলে পূজা করতে গেলে আপনাকে তাদের সন্তুষ্টির জন্য বিভিন্ন বিধান দরকার আছে কিন্তু কৃষ্ণকে কেবল মানসে যদি আপনি পুজো করে পারেন সেটা হচ্ছে সবচেয়ে টপমোস্ট পুজো কৃষ্ণকে যদি মানুষে সবসময় আদর করেন কৃষ্ণ ভজনে উপকরণ হলো একটা জিনিস স্নেহ সেবা মাত্র অপেক্ষা চৈতন্য চরিত্র তো রেড লাইন করে দিচ্ছে আন্ডারলাইন করে দিয়েছেন তুমি কৃষ্ণ পুজো করবে একটা জিনিস খেয়াল রেখো স্নেহ সেবা মাত্র অপেক্ষা কৃষ্ণকালী তোমার স্নেহটা দেখে কত ভালোবাসে আর কিচ্ছু না জড়জগতের কোনো উপকরণ কোনো বস্তু কিচ্ছু চাই না তার প্রহ্লাদ মহারাজ বলছেন উপনিষদে এই কথা বলেছেন যৎসাত সর্ব সর্বত্র সর্বদা যিনি যে যিনি সর্বদা সর্বাবস্থায় সকল স্থানে বিরাজমান রয়েছেন তাকে আবার পুজো করার জন্য আলাদা কোনো বিশেষ কোনো ব্যবস্থা লাগে নাকি আমরা অভাবগ্রস্ত জীব এই জন্য আমরা আমাদের বিভিন্ন বস্তুর অভাব অভিযোগ আছে অনর্থগ্রস্ত অবস্থায় কৃষ্ণভজন হয় না এ কথাটা প্রারম্ভেই আমি তুলেছি তবে অনর্থ থাকলে পরে আমি হরিভজন কোনোদিনই করতে পারবো না এটা নিরাশায় আমি ডুবে যাব না আমাদের কাছে আসার আলোক আছে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শ্রবণ করতে করতে এখানে শাস্ত্র বলছেন সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কিন্তু কৃতিভি সুসুবিস তৎক্ষণাৎ তৎক্ষণাৎ মানে ইনস্ট্যান্ট ফ্র্যাকশান অফ সেকেন্ড এটাও বেশি হয়ে গেল বলে এইসব বেশি হয়ে গেল বলেন হ্যাঁ যদি আপনার আলোকের গতিবেগ ধরেন সেটাও আমরা বললো খুব লেট দেরি হয়ে গেল ভগবান এত তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবেন বা তার উদাহরণ দিই গজেন্দ্রকে রক্ষা করার জন্য গজেন্দ্র চিৎকার করেছিল তখন গরুর যে ভগবান আলোকের গতিবেদের থেকে অনেক মনের গতিবেগে চলে সেই গরুরকে ভগবান বলেছে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে দেখছো না মনের গতিবেগে চলেন তখনও ভগবান শাসন করে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তাহলে ভগবান তার থেকেও তাড়াতাড়ি আসবে সেটাকে বিজ্ঞানের কোনো পরিভাষা দিয়ে পৌঁছে বোঝাতে পারবো না আপনারা এই কথাগুলো বিজ্ঞান দিয়ে বুঝতে গেলে অনেক সময় লাগবে আমি ব্যাখ্যা করতে পারি কিন্তু মূল ব্যাখ্যা বন্ধ হয়ে যাবে সম্ভব হবে না সেই জন্য যদি আপনার গতিবেগ ইনফিন আপনার গতিবেগটাকে ইনফিনিটির দিকে চালিত করি আপনার স্পিড গতিবেগ থেকে ইনফিনিটির দিকে চালিত করি চালিত করি তার মানে কি হলো কেন সাধুরা একটা জায়গায় বসে বৃন্দাবনে থাকতে পারেন কি কারণে এ কি করে সম্ভব হয় গেঁজাখুরি কথা বলো না ভগবান দাস বাবাজি মহারাজ কালনাতে রয়েছেন কালনাতে রেখে এক জমিদার রাজা ব্যক্তি তার সঙ্গে দর্শন করতে আসছেন ছিল পরমাংশ বাবাজি মহারাজের সেদিকে খেয়াল নেই একটা লাঠি নিয়ে এরম তার যা যা শিগগিরি যা তাড়াচ্ছেন তো রাজা দুঃখ পেয়ে চলে গেলেন বললাম আমাকে এরকম সেরকম তাড়াচ্ছে কি ব্যাপারটা কি বোধহয় ঝাঁট দিচ্ছিলেন ঝ্যাঁটা নিয়ে বোধহয় এরম করছিলেন দুঃখ পেয়ে চলে গেলেন পড়ে গেলে আমাকে এরম তাড়ি দিল পরে পরমাংশ বাবাজি মহারাজকে যে একজন এসে বললেন বাবাজি মহারাজ বিকেলবেলা ওরকম আপনার একজন এসছিলেন আপনার কৃপা নিতে তো আপনি ঝ্যাঁটা দিয়ে এরকম বুকে দিয়েছেন তাকে তো সে আর দুঃখ পেয়ে চলে গেছে ভগবান দাস বাবাজি বলছে না তো তা কাকে তো দেখি নাই দেখেন না বললো তাড়িয়ে দিয়েছে আমাকে বললো না আমি তারাই নিব তাহলে কাকে তারা ছিলেন বললো বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে তুলসী ছাগলে তুলসী গেয়ে নিচ্ছিল বৃন্দাবনের মন্দিরে ছাগলে তুলসী গা গোবিন্দের সেবার জিনিস এই জন্য তারা ছিলেন তাহলে কি করে সম্ভব হলো বৃন্দাবনে খবর নিয়ে বললো হ্যাঁ একজন সাধু এরম ছাগল তারা ছিল বিকেল তা আপনাদের বিশ্বাস হবে না বলে কি করে যে কথাটা বিজ্ঞানের আমি এক্ষুনি বললাম যদি সাধুদের দেহ সূক্ষ্ম দেহ হয় আমার কথাটা মাইন্ডি যদি যদি আত্মার গতিবেগকে ইনফিনিটি আমরা জানি আমাদের শাস্ত্রও বলেছে শাস্ত্র তো বলবেই জড়জগতের বৈজ্ঞানিকরা অস্বীকার করে নিয়েছে উপনিষদের ভাষা বেদের ভাষা আত্মার গতিবেগ হচ্ছে ইনফিনিটি আত্মা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় পৌঁছাতে পারে তো যদি এক সাধু সূক্ষ্ম দেহতে পৌঁছে গিয়ে ঠিক থাকে ভজন করতে করতে আর যদি মনের গতিবেগ ছেড়েই দিলাম যদি মনের গতিবেগের থেকে অতি গতিবেগ ইনফিনিটি গতিবেগ যদি হয় তাহলে কি করে সম্ভব নয় যে একই সঙ্গে তিনি এখানেও রয়েছেন বৃন্দাবনও রয়েছেন ইনফিনিটি কথাটার মানেই বুঝল না কেউ যারা ক্যালকুলাস করেছেন tends to infinity tends to তারাও যদি কোনো প্রফেসর এখানে থেকে থাকেন তারও মাথায় কিছু নেই সে অনুভব করেন অঙ্কটা করেছেন তার ডাইরেক্ট রিয়েলাইজেশন তার মধ্যে আসেনি যে কি বলছে ইনফিনিটি মানে কি অনন্তের সঙ্গে যোগাযোগ না হওয়া পর্যন্ত আমাদের ক্ষুদ্রতা যাবে না এই সম্বন্ধে বিকেলে আরও আলোচনা করব মনে করাতে হবে না আমার মনে থাকবে ঠাকুরের কৃপায় গুরুদেবের কৃপায় আজকে মূল আলোচনায় আসি শ্রীমৎ ভাগবতে মহামণি কৃতে মানে হলো সেই মহামণি বলতে শ্রী শির সাঁইপাদ আদি কবি আদি তিনি যে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের টিকাকর্তা তিনি বলেছেন শ্রীনারায়ণ শাস্ত্রও আছে নারায়ণ নাকি সংক্ষেপত নারদ ঋষিকে বলেছিলেন সেখানে আমাদের শাস্ত্র বলছে কালকে যে গুণাবলী আমরা ভাগবতের আলোচনা করেছিলাম সেখানে আপনারা জেনেছেন আপনি আমা আপনার এই জগতে যত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে নিন সেই সুযোগ সুবিধাগুলোর দ্বারা আপনি কিছু লাভ করতে পারবেন আমরা আমাদের এই জগতে যত কিছু সুবিধার ব্যবস্থা করব যে কোনো ব্যবস্থাই আপনারা এই জগতে করুন না কারণ সব কিছু টেম্পোরারি পারমানেন্ট কোনো কিছুই নয় একমাত্র কালকে যে আলোচনা আমরা করেছিলাম যেখানে যারা উপস্থিত ছিলেন তারা অবশ্যই কিছু ধাক্কা পেয়েছেন হৃদয় অনুভব করেছেন যাদের হৃদয় বলে কিছু বস্তু আছে সেখানে আমি আর ওই কথাগুলোর পুনরাবৃত্তি করে সময় নষ্ট করতে পারবো না এখানে বলেছিলাম সর্বরকম সুবিধা আপনার হয়ে যাবে তিতাব জ্বালা তো যাবেই এটা সামান্য কথা আর মঙ্গলের যে মঙ্গলে মঙ্গল কথাটার যে আলটিমেট যে একটা অর্থ আছে মঙ্গল কাকে বলে হ্যাঁ মঙ্গল আমার কাকা আমার মঙ্গল করেছে জানেন আমার যখন চাকরি পাচ্ছিলাম না পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমি ব্যবসা করেছিলাম এইসব কথা আমি আগেও ব্যাখ্যা করেছিলাম হাসতে হাসতে পেট খারাপ বলে মঙ্গল করেছিলেন আপনার এই জগলে যত মঙ্গলের ডেফিনেশনগুলো আছে সেগুলোকে ভাঁজ করে রেখে দিন আমি যে মঙ্গলের কথা বলেছি সেটা হচ্ছে আলটিমেট মঙ্গল যে মঙ্গলের পথে পরে আর কোনো অমঙ্গলের কোনো কোনো সম্ভাবনা থাকবে না আমার কথা বুঝতে পারলেন যে মঙ্গলগুলো আপনার জগতে আছে তার মধ্যে থেকে দেখবেন আবার অমঙ্গল বেরিয়ে পড়েছে মঙ্গল বেরো কত মঙ্গল আচরণ করে ছেলেটাকে বিবাহ দিয়ে গৃহবধূকে সব ঘরে নিয়ে এলেন মঙ্গল আচরণ করলেন না কত মঙ্গলের ব্যবস্থা করলেন পরে দেখা যায় খাটিয়া খাড়া হয়ে গেল বাড়ি থেকে পালাতে পারলে বাঁচি তাহলে ওই মঙ্গল থেকে অমঙ্গল চলে এলো এইসব ব্যাখ্যা যদি করতে থাকি আপনারা পাগল হয়ে যাবেন বলবে কি বলছেন মহারাজ সবই আপনারা জানেন কিন্তু আপনাদের অনুভবের মধ্যে আসে নাই তাই জন্য আমাকে আবার দেখিয়ে দিতে হচ্ছে মঙ্গল ওটাকে বলে না শ্রীমৎ ভাগবতী মহাপ্রাণের এই যে প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের যে ব্যাখ্যা তারপরে যে দ্বিতীয় শ্লোকের যে ব্যাখ্যা কালকে হয়েছিল তারপর আজকে শ্রীমৎ ভাগবতে মহামণি কৃতা কৃতে তাই জন্য ভাগবতী মহাপুরাণ বলছে অন্য কিছু দিয়ে আবার ওয়ে আউট করার চেষ্টা করছো কেন মঙ্গল লাভের অন্য যখন এখানে বলছেন শ্রীমৎ ভাগবতী মহামণি কৃতে কিংবা পরের ঈশ্বরা আর অপর জিনিস অন্য একটা কিছুর সাহারা সাহায্য নেওয়ার চেষ্টা করছো কেন এটি তো এনাফ মোর দ্যান এনাফ যখন মঙ্গলের আলটিমেট টার্ম শব্দটা আমি বলে দিয়েছি তার মঙ্গলের সম্বন্ধে আর কোনো কথা সন্দেহ থাকতে পারে না সেখানে শ্রীমদ্ ভাগবতী মহামণিকৃতে কিংবা পরই ঋশ্বরাহা আর সেটা বলতে গিয়ে বলছেন শ্রীমদ্ ভাগবতী মহাপ্রাণ থাকতে আর অন্য কিছু তো আলোচনার দরকার নেই অন্য কিছু দিয়ে আর কি করব এটা থেকেই তো সব হয়ে যাবে আমার আর শব্দ শুধু তাই নয় যেটা মনুষ্য জীবনের বা যারা ভজন করছেন তাদের বা সমস্ত মানুষের জীবনের আলটিমেট কথা হলো ভগবত চরণের প্রেম সম্পত্তি প্রাপ্ত হওয়া ভগবানকে প্রাপ্ত হওয়া যার জন্য মরে গেলেও মানুষকে তখন সারা জীবন নাম করলো না তথাপি আমাদের সিস্টেম আছে সারা জীবন একবারও ভগবানের নাম নেয়নি কিন্তু তথাপি মরার সময় বলো হরি হরি বল বলো হরি হরি বল আর তখন আর কে হরি বলে তা তো চলেই গেছে সারা জীবন সময় থাকতে আর হরিকে ডাকলো না কিন্তু মরার সময় ওই জন্য আমাদের পূর্বের আমাদের সবত দাদ বাবা জ্যাঠা স্কুলের মাস্টাররা মাঝে মাঝে রেগে গেলে বলতো ঘাটের মরা মরতে এসেছে মরা বলতেন রেগে গিয়ে বলতেন এই ঘাটের মোড়া কথাটার মর্ত কি মোড়া মরতে এসেছে এইসব মানে কি এগুলো এখন তখন বুঝতে পারতাম না ছোট বয়সে রেগে গেলে গালাগাল দিতেন মরা মরতে এসেছে আমার কাছে ঘাটের মরা এগুলোর মানে এখন অনুভব করি কেন বলতেন এটা ভালোবেসেই বলতেন তার হ্যাঁ, কিন্তু অনুভব করা মুশকিল তাই জন্য বলছেন সদ্য হৃদয় অবরোধতে সদ্য মানে ইনস্ট্যান্ট ভগবান এসে আপনার হৃদয়ে বসে পড়বেন আর দেরি লাগবে না ভাগবত কথা শ্রবণের সঙ্গে সঙ্গে হৃদয় এসে বসে পড়বে সদ্য হৃদয় অবরুদ্ধ অত্র কিন্তু একটা কন্ডিশন আছে কৃথিবী শুশ্রুবি কৃথিবী মানে যার পূর্বের সুকৃতি কিছু করে নিয়েছেন হয়ে গেছে কৃতিভি মানে সুকৃতি সুকৃতি যারা সঞ্চয় করেছেন তাদের জমে জমা পড়েছে কিছু তাদের সম্বন্ধে একটু ভালো হয় পৃথিবী আবার যদি না থাকেন যেমন বলবেন আপনার নারদজির নারদজিকে যে মারতে গেছিল সেই যে বাল্মীকি মুনির পূর্বের কথা বলছি বাল্মীকি মুনি যে একটা দস্যু ছিল রত্নাকর দস্যু তার কি করে স্বীকৃতি ছিল বলে তার স্বীকৃতি তো ছিল না কিন্তু সেই নারদজিকে দর্শন করলো যে সে তো অপরাধ কোনোদিন করে না পাপ করেছে কিন্তু পাপ তো ভগবানের এক নামাভাসে চলে যায় অনন্ত পাপ রাশি ভগবানের এক নামাভাসে চলে যাবে তো ও কি করেছে ও পাপ করেছে মেরেছে ঠিক আছে অজ্ঞানে ছিল লেকিন ও তো অপরাধ করে না কোনো বৈষ্ণব ভগবান বা কোনো কিছু আজকে সে নারদজিকে পেয়ে একটা কিছু করতে কিন্তু নারদজি তো কৃপা করার জন্যই তাকে এসছেন এবং শুধু তাই নয় সেই নারদজি তাকে উদ্ধার করবেন সংকল্প করলেন আর নারদজি সংকল্প করার সঙ্গে সঙ্গে ভগবানের সংকল্প হলো যখনই এক সাধু হৃদয়তে তো সংকল্প করে নেন আজকে আমি একে উদ্ধার করব তখন তার হয়ে গেল ওই জন্য কোনো একটা সাধুর কৃপালাভ করা মানে আমি ভগবানের কৃপা লাভ করেছি এগুলো সব প্রভুপাদের সূক্ষ্ম দর্শন এগুলো সাধারণ লোক বোঝে না তাহলে নারজি দাস এই দস্যুকে দর্শন দিলেন এটা একটা কথা দ্বিতীয় কথা হলো তিনি সংকল্প করেছেন তাকে উদ্ধার করবই করব। তার মাথা ঘোরাতে তার বেশি টাইমে লাগলো না তাকে বললেন দেখো তুমি যে এত পাপ করেছো এ তো মুশকিল ব্যাপার তোমার তো কেউ ভাগ নেবে না এই যা করছো বলে হ্যাঁ সবাই ভাগ নেবে বললো না ঘরে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে এসো কেউ ভাগ নেবে না ঘরে গিয়ে স্ত্রী পুত্র আদি বললো হ্যাঁ গো আমি যে এইসব পাপগুলো করছি মেরে মেরে টাকা রোজগার করছি তোমরা নেবে না ভাগ বলবো আমরা কেন নেবো তোমার দায়িত্ব খাওয়াবে আমাদের সে যেভাবে খাও আবার শাস্ত্রও বলে স্ত্রী যদি ব্যবিচার করে তার ভাগ ভুগতে হবে স্বামীকে দেশের প্রজারা যদি অত্যাচার করে তার ছ ভাগের এক ভাগ নিতে হবে রাজাকে যার জন্য কোনো দেশের রাজা মন্ত্রী কখনো নিষ্পাপ হতে পারবেন না কেন ওরা মূর্খ জানে না নেতা হওয়ার জন্য ব্যস্ত রাজা হওয়ার জন্য ব্যস্ত ক্ষমতার লড়াই কিন্তু মূর্খগুলো জানে না তো জীবন শেষ হয়ে গেল যত প্রজারা পাপ করছে অন্যায় করছে তুই হয়তো করছিস না কিন্তু ওই পাপের ছয় ভাগের এক ভাগ প্রত্যেকের পাপে ছয় ভাগের একবার তোকে নিতে হবে তো কোন পাপরে সাগরে তুই ডুবে যাবি স্ত্রী যদি ব্যবিচার করে স্বামীকে নিতে হবে নাবালক বাচ্চা যদি অন্যায় করে পিতামাতাকে ভোগ করতে হবে কিছু করার নেই এইভাবে দেখা যায় যে কেউ পাপের ভাগ নেবে না তোমাকে নিতে হবে তখন সে প্রস্তুত হলো এরকম চৈতন্য চৈতন্যতে উদাহরণ আছে নারদজি এক ব্যাধকেও উদ্ধার করেছিলেন মহাপ্রভু আলোচনা প্রসঙ্গে এগুলো তুলে ধরেছিলেন যে নারদ নারদজি একটা ব্যাধকে কিভাবে উদ্ধার করেছিলেন সে প্রসঙ্গ সনাতন গোস্বামীকে শুনিয়েছিলেন ব্যাধটা মেরে মেরে খায় <coughs> সেই জঙ্গলের পথে নারদজি একদিন এসে গেছিলেন নারদজিকে দেখে সেই ব্যাথা চিৎকার করে উঠল সরে যাও আমার এখান থেকে কে তুমি কোথা থেকে এলো বলে কি ব্যাপার হয় চিৎকার করছো কেন তোমার জন্য আমার লক্ষ্যটা ভষ্ট হয়ে গেল হরিণটাকে মারতে গেছিলাম তোমার জন্য সরে গেল নারদজি শান্ত হয়ে বললেন ও তাহলে তুমি শিকারি হ্যাঁ রাস্তায় যত মরে রয়েছে যত শুকর আদি যা যা মরে রয়েছে সব তুমি মেরেছো বলে হ্যাঁ আমি মেরেছি গর্বের সঙ্গে বল আচ্ছা তুমি মেরেছো তা বাবা আমি তো জানি না তোমার লক্ষ্যবস্তু হয়ে গেল এখন প্রশ্ন হলো তুমি যে ওই জীবগুলোকে মারছো আমার একটা তোমার কাছে অনুরোধ বলে কি চাই বলো যা চাই আমি তাই দেবো হরিণের চামড়া চাও বাঘের চামড়া চাও যা দেবো কোনো কিছু চামড়া ফামড়া আমি চাই না একটা প্রার্থনা তোমার কাছে আছে একটা দান চাই সেটা হলো তুমি যখন কোনো প্রাণীকে মারবে তখন পুরোপুরি মেরে ফেলো আর্ধেক মারবে না বলে আবার কি চাই রে বাবা বোকা না কি আর্ধেক মারলেই বা তোমার কি পুরো মারলেই বা তোমার কি বলো না দেখো আর্ধেক মারলে সেই জীবটার কষ্ট ধরপর করে তখন যে কষ্টটা পায় তোমাকে কিন্তু জন্মে জন্মে সেরকম কষ্ট পেতে মহাভারতেও আছে সুরত রাজার প্রসঙ্গ সুরত রাজা অযোগ অজস্র যজ্ঞ করেছিলেন প্রত্যেক যজ্ঞেতে বলিদান করেছিলেন সেই বলির পশুগুলো দাঁড়িয়ে রয়েছে ওই দেখো তোমরা যার মাংস খাচ্ছ আজকে বলি দিয়ে দিয়ে ওসব দাঁড়িয়ে রয়েছে খাঁড়া তুলে যখন তোমরা মরবে তোমরা পাঁটা হবে তোমাদেরও কাটবে সব দাঁড়িয়ে রয়েছে যেমন নিউটনের থিওরি আপনারা শুনেছেন every action has is equal and opposite reaction এটা থিওরিটিক্যাল পড়েছেন কিন্তু আপনারা জানেন না জড়জগতে আপনি করে দেখুন যা যা কর্ম করবেন টিট ফর ট্যাট এই কথাটা ইংরেজিতে আছে যেমন কর্ম তেমন ফল ভোগ করতেই হবে সেখানে খালি নিউটনের থিওরিটা খালি থিওরিটিক্যালি আছে তা নয় তার প্রতিদান আপনাকে ভোগ করতে হবে তার প্রতিফল ভোগ করতে হবে সেখানে দেখা যায় সেই প্রাণীটাকে মারার জন্য নারদ যেই যখন চাইলো বলে এটা তো মানে বুঝলাম না আমি বলে মানে বুঝতে হবে না এই জীবগুলো কোটি কোটি জন্মে তোমাকে আমার মারবে বলে তাহলে উপায় কি তাহলে উপায় আছে একমাত্র সব ফেলে দিয়ে ভগবান সব ফেলে খাবো কি খেতে দেওয়ার দায়িত্ব আমার খেতে দেওয়ার দায়িত্ব সদ্গুরু ওই জন্য আমাকে বলছে বাবা তোর কোনো চিন্তা নেই ওরা টাকা পয়সা রোজগারের জন্য ছোটাছুটি করছে অর্থ লাভ এই আসে বমিয়া পেরে তো কিছু করতে হবে না বসে বসেই সব হবে সত্যিই দেখি আম হ্যাঁ, বসে বসেই সব হয় গ্রন্থ আদি ছাপে চৌষট্টি পঁয়ষট্টিটা গ্রন্থ বেরিয়েছে গত বারো বছর দশ বছরের মধ্যে ভগবানের ইচ্ছায় এবারও রথযাত্রায় বেরোবে একটা হাইলাইটস ভগবানের ইচ্ছায় হয়েছে কে কোথা থেকে কী করলো আমি জানি না একটা পয়সাও সঞ্চয় নেই ব্যাঙ্গান কিচ্ছু নেই কিন্তু ভগবানের ইচ্ছা হয়েছে এ বিশ্বাসটা আছে বলেই হয়েছে গুরুদেবের চরণে যে খেতেও পাবো আপনার থেকে ভালোই খেতে পাবো আমি সবই পাবো ভগবানের ইচ্ছা সবই হয়ে যায় সেরকম নারদজি তাকে বললেন খেতে দেওয়ার দায়িত্ব আমার চিন্তার কিছু নেই তাহলে তো ফেলতে পারি আর কোনো চিন্তা নেই এক কাজ কর বাড়িতে গিয়ে যত টাকা পয়সা জমিয়েছিস এই লোকগুলোকে মেরে সব যা জমি সব দিয়ে দে ব্রাহ্মণ বৈষ্ণব খেতাম দিয়ে এক কাপড়ে আমার কাছে আয় নদীতে চান করে চৈতন্য চৈতন্যতে কথা বলছি সেখানে গিয়ে স্নান করে নদীতে নারদজির কাছে এলেন ব্যাদ এবং ব্যাদের স্ত্রী তাদেরকে মন্ত্র উপদেশ করলেন মহামন্ত্র মন্ত্র উপদেশ করার সঙ্গে সঙ্গে বললে তারা এবার কাজ কি বলো কিচ্ছু কাজ নেই এখানে বসে বসে কীর্তন কর খালি কীর্তন করে খাওয়া আসবে দেখি খাওয়া আসবে কোনো চিন্তা নেই এখানে বসে পাতার একটা কুটির করে এবার সংকীর্তন করতে আরম্ভ করলো সারাদিন খালি হরিনাম করে আর গুরুদেবের কৃপা পেয়েছে নারজ্জি বলে কথা আর দেখে কোথা থেকে সব ফল ডাল চাল যেমন আমার জন্য চলে আসে সব কোথা থেকে ফল ফসল চলে আসে একা খেতে পারি না তো ভগবান পাঠিয়ে দেয় সবই জোগাড় হয়ে যায় এইরকমভাবে নারদজিরও আশীর্বাদে তার সব চলে আসে